ভয় করি বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো বলুন কেয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে জেনে রাখো এটাই সুস্পষ্ট ক্ষতি لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে এ শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে হে আমার বান্দাগণ আমাকে ভয় করো والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب যারা শয়তানি শক্তির পূজা অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে যারা মনোনিবেশ সহকারে কথা শুনে অতপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে আপনি কি সে জাহান্নেমীকে মুক্ত করতে পারবেন لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ এগুলোর তলদেশে নদী প্রবাহিত আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না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 করেছি যাতে তারা অনুধাবন করে আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত যাতে তারা সাবধান হয়ে চলে ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি লোকের উপর পরস্পর বিরোধী অনেক কয়েকজন মালিক রয়েছে আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন তাদের উভয়ের অবস্থা কি সমান সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর কেয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে অধিক জালিম আর কে হবে কাফিরদের বাসস্থান জাহান্নামে নয় কি والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো আল্লাহ ভীরু لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون তাদের জন্য পালনকর্তার কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটা সৎকর্মীদের পুরস্কার যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহ যাকে গোমরাহ করেন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 কল্যাণ কল্পে অতপর যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয় আপনি তাদের জন্য দায়ী নন আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন আসমান ও জমিনে তাঁরই সাম্রাজ্য অতপর তাঁরই কাছে তোমরা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 ছিলাম